আউজুবিল্লাহিমিনা শাইতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله وبركاته এটা কোনো বাজার নয় এটা কোরআনের বাগান আদব রক্ষা করার চেষ্টা করি যার যার নিজের দায়িত্বে খামুশ হয়ে যায় চুপ হয়ে যায় আল্লাহ পাক আমাদের আজকের এই আয়োজন কবুল করুন আরো জোরে বলেন বুঝছেন ব্যাস ব্যাস সাউন্ড লাগবে সাউন্ড ভলিউম বাড়াও আর বক্সে সাউন্ড দাও আরো বাড়াও সাউন্ড فضل زمانا على زمان كما فضل مكان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى محمد في القبور সবাই পড়ি বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه محمد محمد کی نشانہ رکھو دل میں ہمیشہ يصطفى بلغ العلا بكماله حسنة جميع خصاله صلوا عليه محبة الله উপরে রাজি ও খুশির নিয়তে সবাব কামাইয়ের জন্য জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ লা আমাদের সমস্যার কথা বললেন আমি আল্লাহর মোহব্বত নিয়ে বয়ান শুরু করলাম সাউন্ড ঠিক হয় নাই ধৈর্য না থাকলে কি হবে এই যে চিল্লা চিল্লি করতেছেন এটা তো একটা কোরআনের মাহফিল ইশারায় করেন কথা বলেন ইশারায় যা করেন কেন চিল্লা চিল্লি করেন কোরআন কোরআনের প্রতি কি আপনাদের মায়া মোহাম্মত সব শেষ হয়ে গেল কি আশ্চর্য ব্যাপার আহ বড় মুসিবত যারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক যারা বসতে পারলেন বসেন সবাই তো বসতে পারবে না যে যেভাবে আছে ওভাবে থাকেন সময় কেন নষ্ট করতেছেন আপনারা এরপরও কথা বলে এরপরেও কথা বলে জিকির করে লা ইলাহা চশম জদন গাফ নবাসি শয়দ কে নবাসি শয়দ কে নবাসি ভিংলাবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আট ষোলো নভেম্বর দু হাজার ষোলো স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান তথা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখ কোটি শকর ও যে আল্লাহ রবুল আলমিন এই ফেতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাকে আপনাদের সবাইকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নেয়ামতের শকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমত শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবীন সৈয়দুল সাকালাইন امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمت عالم نبي العرب والعجام حبيب كبرياء اشرف الانبياء سيد الانبياء شفيع محشر ساقي كوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم پر ذرا بولن ذمبہ نارائ بولین صلی اللہ علیہ وسلم ربر কোরআনে হাকিমের সুরাতুল কাহাফের শেষের আয়াতে ক্যারিমার অংশ তেলাওয়াত করেছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুল নবী সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে হাদিস পড়েছে আয়াত ও হাদিসের আলোকে সহি তরিকায় এখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ দান করুন বলেন আমি এই মেয়ে আপনারা কথা বন্ধ করেন আহম্মদ বারবার বলা হচ্ছে এখানে কোরআনের মাহফিল فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا আপনারা সবাই আমাকে মোহব্বত করেন তার মানে কি এখানে বিশৃঙ্খলা করা আমি এই চেয়ারে বসছি আল্লাহর কসম করে বলি আমি আদব রক্ষা করেও আমি বড় বড় বুজুর্গদের জুতাটাই নেই চেয়ারে বসছি আমাকে যদি দেখেন আমার সম্মান এই সম্মানের পেছনে আমি মনে করি একমাত্র আমি ওস্তাদদের নেক দোয়া পেয়েছি আদব রক্ষা করার কারণে কিছু নেওয়ার জন্য যদি এসে থাকেন আল্লাহর রহমতের আশায় চুপচাপ থাকেন আল্লাহকে বলেন আল্লাহ পরিবেশ ঠান্ডা করে দাও কেন ঠেলা ঠেলি করতেছেন আপনারা মানুষ কি বলবে এগুলো শোনে আপনারা কি মনে করেন আমার দুশ্মন নাই এরা কি বলবে আপনাদের আচরণ দেখে সবাই তো আর অশুনতে আসে নাই কেউ আর সেখানে কোন দোষ পাওয়া যায় কিনা কালকে রাস্তায় রাস্তায় তারা বলবে এগুলো আমি আপনাদের সবাইকে মহব্বত করি অন্তরের থেকে আমি আপনাদেরকে মনে করি আপনার আমার আপন মানুষ অতএব আপনাদের কাছে আমার বিনয়ী অনুরোধ ইশারায় কথা বলেন কথা না বলে হাত দিয়ে বুঝায় বলেন কেন আওয়াজ করেন এটা কোরআনের বাগান এমন দামি এক বাগান রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের হাদিসে দেখলাম আমি এরকম কিস কিস আওয়াজ দেয় কেন বন্ধ করেন হাদিস শরীফে রসুল একবার মসজিদে নবমীতে বয়ান করতেছেন এখন তো যারা হজে গেছেন মসজিদের এরিয়া তো বিশাল এরিয়া তখন তো একেবারে ছোট ঘর খুবই ছোট ঘর আবার ওখানে কথা আবার ওখানে কথা ওই ছোট ঘরে সাহাবাইকরামদেরকে বয়ান দিতেছেন বয়ানের এক সময় বললেন তোমরা সবাই বসো দেখেন রসুলের আদেশ মানতে কত আদব তাদের রসুল বললেন সবাই বসুন সবাই বসে বসে সামনে যারা বসলো এক সাহাবি আমি কিতাবে দেখেছি সেদিন এক সাহাবি মসজিদে নবমীতে ঢুকতেছেন আমাদের গ্রামে বলে চৌকাট চৌকাট বুঝেননি দরজার নিচে দিয়া থাকে পাও উঁচু করে যেতে হয় এক পাও চৌকটের উপর দিয়া ভেতরে দিলেন আর এক পাও বাহিরে এর মধ্যে আদেশ আসলো রসুলের পক্ষ থেকে সবাই বসুন সাহাবিয়ার পা উঠায় নাই এক পাও ভেতরে আর এক পাও বাহিরে ওখানেই বসে বসে সবার কাছে ক্ষমা চায় আপনারা অনেক দামি মানুষ মর্যাদাবান মানুষ ভালো ফ্যামিলির সন্তান আপনারা আমি খারাপ ধারণা করে বলছি না আদব রক্ষা করেন আল্লাহ পাক আপনাদের সবাইকে এই কোরআনের ওসিলা এই বরকতের কারণে আল্লাহ পাক সবাইকে বরকত পূর্ণ করে দিন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فمن كان যে ব্যক্তি চায় ইয়ারজু যে ব্যক্তি আশা করে লিকা আর রব্বিহি মুলাকাত করবে তার রবের সাথে আল্লাহ বলেন যে ব্যক্তি চায় মোলাকাত করবে কার সাথে কার সাথে লিকা আর রব্বিহি তার রবের সাথে তার জন্য আবশ্যকীয় করণীয় হলো সে নেক আমল করবে এবং সে ইবাদতের মধ্যে নেক আমলের মাঝে তার রবের সাথে অন্য কাউকে অংশীদার বানাবে না শ্রিক করবে না এ হলো আয়াতের তর্জমা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আখলিস আমালুল তোমার ধর্ম তোমার দিনকে তোমার নিয়তকে খাটি করো অল্প আমুলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় এ হলো আয়াত হাদিসের তর্জমা আপনারা যদি ধৈর্য ধারণ করেন দোয়া করেন আল্লাহ যদি তৌফিক দান করেন তো আয়াত হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে রাখবো আল্লাহ পাক কবুল করুন যে কথাগুলো আপনার আমার সবার প্রয়োজন সেই কথা আল্লাহ আমার দিলে ঢেলে দিন এবং এই মাহফিলের আয়োজন এর পেছনে যারা সহযোগিতা করেছেন এলাকাবাসী মুরুবিয়ানে যুবকরা এমনকি জনপ্রতিনিধি যারা এবং প্রশাসনিক ভাবে যারা সহযোগিতা করেছেন প্রশাসনেরও সহযোগিতা আছে তো কথা বলেন আছে সবার জন্য আমি দিল থেকে দোয়া করি আজকের কোরআনের মাহফিল থেকে আল্লাহ সব সহযোগিতা যারা করেছেন সবাইকে কোরআনের বরকতে আমরা যারা আসছি সবাইকেই আল্লাহ পাক রব্বুল আলমিন তার খাটি গোলাম রসুলের খাটি উম্মত হিসেবে কবুল করুন এ মাহফিল আমাদের কামিয়াবির নিশানা হয়ে থাক আল্লাহ পাক সেই হিসাবে আমাদেরকে কবুল করুন আমার আলোচনার বিষয়বস্তু হলো নেক আমল আর একটা বিষয় হলো শিরিক শিরিক মুক্ত নেক আমল শিরিক মুক্ত নেক আমল আমল মানি কাজ আমল মানি কি ভাই বলিও মার একটু বাড়ায় দেন আমল মানি সবাই বলেন আমল মানি কাজ কাজ এরা আরবি আরো একটা শব্দ আছে ফেয়ালুন মানিও কাজ আমালুন মানিও কাজ ফেয়ালুন মানিও কাজ দুই কাজের ব্যবধান হলো আমল ওই কাজকে বলে যেটা উখরুবির সাথে সম্পর্ক আখেরাতের সাথে সম্পর্ক আর দুনিয়ার কাজকে বলে ফেয়াল দুই নাম্বার ব্যবধান হলো ফেল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শেষ আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শেষ না তার ক্রিয়া চলতে থাকে আপনি স্টেজ থেকে নিচে নামলেন এটাই কাজ নামার পরে কাজটা শেষ আর নাই আপনি কোন এতিমকে দশ টাকা দিলেন এটাও একটা আমল এই দশ টাকা দেওয়ার পরে আপনার দেওয়া শেষ কিন্তু ক্রিয়া বাকি থাকবে আপনি যতদিন আল্লাহ রাখেন এই যে দশ টাকা দান করলেন এর স্বভাব কবরে অনদি অনদি অনন্তকাল চলতে থাকতে থাকবে এই আমল দুই ভাগে ভাগ করা কয় ভাগ দুই ভাগ আমল কয় ভাগ দুই ভাগ একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল একটা কি নেক আমল আর একটা বদ আমল যারা উঠা বসা করার ব্যারাম এরা আজকে থেকে তওবা করেন জীবনে অজের প্যান্ডেলের ভেতরে বসবেন না আপনাদের ব্যারামের কারণে আমরা বহু দূরে মাইক লাগাই দিচ্ছি ও দূরে দূরে বসে বয়ান শুনবেন আর বিড়ি টানবেন কিন্তু এখানে ঢুইকা কত মুরব্বীরা বসা কত লামায়াম বসা এদেরকে ডেঙ্গি আপনি বেরিয়ে যাবেন এটা আদব হবে কিনা আমার সন্দেহ বিশৃঙ্খলার নামান্তর অতএব ধৈর্য ধারণ করে বসুন দোয়া করেন আপনাদের সকলের যত দোয়ার প্রয়োজন আমি বান্দা একার সে দোয়ার প্রয়োজন বুঝেন না কথা আল্লাহ পাক সবাইকে কবুল মঞ্জুর করুন জিব্বা নারায় সবাই বলেন আমি আমল কয় ধরনের বললাম নেক আমল বদামল নেক আমল বদামল আচ্ছা আমি আরেকটু শুনি আপনাদের থেকে আপনারা কি আখিরি মোনাজাত পর্যন্ত থাকার নিয়ত আছে নাকি বাড়িতে তারা আছে কোন হঠাৎ চলে যাবেন হ্যাঁ সবাই মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ নাকি দুই একটা কথা দিলে লাগলে আবার রাগ করে চলে যাবে লাগাবার নিয়তে বলি না যদি লেগে যায় তাহলে দশ টাকায় চল্লিশ লক্ষ টাকা বোঝেন না কথা লাগানের নিয়ত নাই লাগতে পারে কেন লাগতে পারে আমি বলবো কোরআন অনুযায়ী নামাজের পক্ষে আমি বলবো কোরআন হাদিস অনুযায়ী পর্দার পক্ষে আমি বলবো কোরআন হাদিস অনুযায়ী হালালের পক্ষে যারা হারাম সারা দিল শান্তি হয় না এরা হালালের বয়ান শুনলে একটু কষ্ট লাগা স্বাভাবিক লাগলে কি চলে যাবেন আমি কি আপনাকে লাগায় বলেছি না যারা লাগায় বলে তাদেরটা কষ্ট লাগার কথা আমার লাগানের নিয়ত নাই বরং আমি সবার কাছে বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি অশালীন কোনো কথা বলার নিয়ত নাই কাউকে টার্গেট করে দুটো কথা দুশ্মন ভেবে আমি বলবো এ নিয়ত নাই গতকাল আপনারা এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ হাজির হয়েছে গতকাল আমি এর থেকে কম তো বলবই না যথেষ্ট পরিমাণ এর থেকে অনেক মানুষ আপনাদের লাকসাম চাঁদপুর রোডে বিজরা এলাকায় এত লোক সেখানে বয়ানের আগে এলাকা গণ্যমান্য ব্যক্তি জনপ্রতিনিধি তারা কথা বললেন আমার সাথে যে এক একজন হুজুর বয়ান করেন এক একটা টার্গেট করে দুই একটা চাপ দিয়ে আঘাতমূলক কথা বলেন তা আমি বললাম প্রত্যেক বক্তা বয়ানের আগে তার উদ্দেশ্য ঠিক করতে হবে আমি বয়ান কেন করি আমি বক্তা বয়ান কেন করি আমার উদ্দেশ্য কি হাজার আল্লাহর বান্দারা নিজের টাকা খরচ করে পায়ে হেঁটে বহু দূর থেকে আপনারা এখানে আসছেন অবশ্যই আল্লাহর মহব্বতে আসছেন না টাকার জন্য না খানার জন্য আল্লাহর মহাব্বতে রসুলের আদর্শের মহাব্বতে আসছেন আমার এতে কোনো সন্দেহ নাই আপনাদের থাকতে পারে আপনারা যে আসছেন টাকার জন্য আসেন নাই খানা পাওয়ার জন্য আসেন নাই অনেক জায়গায় এরকম খানার জন্য যায় ওখানে আবার প্রস্টারে দেওয়া থাকে আখিরি মোনাজাতের পরে খাওয়ান আছে বুঝেন না কথা কিন্তু এখানে এরকম কোন দাওয়া আছে নাই তো খানার জন্য কেউ আসেন নাই তো কেন আসছেন আমি আমার দিল থেকে ভালো ধারণার উপরে বলছি আপনারা আল্লাহ এবং তার রসুলের মোহাব্বতে আসছেন এখন এখান থেকে কিছু কথা আপনাদেরকে আমি বলবো উদ্দেশ্য কি আমার আগে যাচাই করে নিতে হবে বক্তা হিসেবে আমার মনে রাখতে হবে শুধু আমি নয় সব বক্তাদের মনে রাখা উচিত এখানে যারা আসছেন সবাই আমার মুরিদ না ভক্ত না সবাই আমার ভক্ত না এখানে বিভিন্ন দল সমর্থনকারীরা আছেন বিভিন্ন তরিকাতের লাইনের লোকেরাও আছেন সব বাদ দিয়া কথা হবে কোরআন আর সুন্নার আলোকে কোরআন সুন্নার আলোকে কোন দল বুঝি না কোনো ভেদাভেদ নাই এক মহব্বতে কোরআন সুন্নার আলোকে বয়ান হবে আমি বয়ান করব উদ্দেশ্য কি বক্তার উদ্দেশ্য যদি হয় এমন যে সব মানুষ জাহান নামে পাঠায় দিয়া আমি একা জানলাতে যাও তাহলে ওই বক্তা এসতেই যে বসে শুধু নিজের প্রশংসা আর অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালাগালি এটা তার উদ্দেশ্য ঠিক আছে বয়ান ঠিক আছে কারণ সে বক্তা সাহেব চাচ্ছেন সব মানুষগুলো জাহান নামে যাক আর আমি একা জান্নাতে যাই তাহলে নিজের প্রশংসাই করবে আমি ভালো সব খারাপ সবাই জাহান নামি আর বক্তার যদি উদ্দেশ্য হয় না জাহান নামের পথে যারা অজানা চলতেছেন এদেরকে পায়ে ধরে হলো বুঝের মাধ্যমে আমি জান্নাতের পথে আহ্বান করব বক্তার উদ্দেশ্য যদি এমন হয় ওই বক্তা কখনো কাউকে মেজাজটাকে গরম করে রক্তের গরমে গালাগালি করতে কখনোই পারবে না আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন বক্সের মধ্যে কি একটু ইকো দেওয়া যায় না হালকা আমল কয় প্রকার নেক আমল বদ আমল যুবক ভাই আপনাদের কাছে আমি যুবক হিসাবে আপনার বুড়া তো হতে চলছি আজীবন কি যুবক থাকবো নাকি একই পাতিলার পাক ভাত পাকা এটাকে পাতিল বলে না একই পাতিলের ভাত পাকানো একই তরকারি মা খায় বাবা খায় আমি খাই ছেলে মেয়ে খায় একই খানা খেয়ে ছেলে মেয়ের যৌবন হচ্ছে প্রচন্ড বেগে দ্রুত মজবুত একই পাতিলার ভাত খেয়ে বাবাও খায় মাও খায় তারা হয় দুর্বল আপনি হচ্ছেন সবল একই খানা খেয়ে কেউ দুর্বল কেউ সবল কুদরত জোরে বলেন আল্লাহ আপনি আমাদের হেদায় দান করুন আরো জোরে বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ولا يشرك بعبادة ربه আল্লাহ বলেন বান্দা যদি আল্লাহর সাথে মোলাকাত করতে চাস তাহলে বান্দা তোমার দুইটা কাজ করতে হবে কয়টা কাজ এক নম্বরে নেক আমল করবা দুই নম্বরে আমলের ভিতরে কাউকে অংশীদার বানাবা না শিরিক করবা না দুই কাজের প্রথম কাজ হলো নেক আমল আমলের ব্যাখ্যা গেল আমল হলো দুই প্রকার নেক আমল আর বদ আমল নেক আমলগুলোকে বিভিন্ন নামে নামকরণ করে বলা হয় ফরজ ফরজে আইন ফরজে কিফায়া ওয়াজিব সুন্নাত মুয়াক্কাদা মুস্তাহাব বদ আমল দুই প্রকার বদ আমল কয় প্রকার বদ আমল কয় প্রকার দুই প্রকার এগুলো বিভিন্ন নামে মাকরু তাহরিমি তনজি হারাম নাজায়েজ এই সব মিলে এই বদ আমল খারাপ আমল কত প্রকার এক প্রকার হলো ফাহসা আর এক প্রকার হলো মুনকার إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون এই কালামে জিন্দা কোরআন হাকিম حكمة أولاي سلست قديم جميع العلم في القرآن حكيم تقاصر عنه أفهام الرجال بخاء قرآن كلام الله بشن قديم استي قديم استي نوينو বদ আমল খারাপ আমল দুই প্রকার ভাই ভলিউম বাড়ান না ভাই খারাপ আমল কয় প্রকার আর জোরে বলেন মানুষের শরীরের মূল পুঁজি হলো রুহ আত্মা আত্মা যদি না থাকে তা মানুষ না মানুষের লাশ আমাদের বয়ানের রুহ মূল পুঁজি হলো এই মাইকের সাউন্ড বাতি লাগবে না প্যান্ডেল লাগবে না অন্ধকারে লাগাই দিবেন লাগবে শুধু মাইক হইলেই এজন্য বারবার মাইকলাকে বলি বেয়াদুবি আপনারাও মনে নিবেন না ওই ভাইও যেন মনে না সাউন্ড যত বাড়বে দোয়াও তত বাড়বে বুঝেন না কথা আর সাউন্ড কমলে ইউনিট সব কাটাই দেবে আল্লাহ আজকের মাহফিল কবুল করুন আরো জোরে কন করিনি কথা বলেন করি ব্যাপার কি আল্লাহ তো তাকিদ দিলেন অবশ্যই নামাজ মানুষকে অন্যায় পাপাচার প্রহিত কাজ থেকে ফিরায় রাখবে নামাজ অথচ নামাজি বান্দা গুণার থেকে বাঁচতে পারে না কেন ভিন্ন আলোচনা ভিন্ন জবাব এই খারাপ কাজ দুই রকম এখানে বলা হয়েছে খারাপ কাজকে বলে যেই খারাপ কাজগুলো নিজের বিবেক নামের আদালত ধরতে পারে কোন দলিল প্রমাণের প্রয়োজন হয় না দলিল প্রমাণের প্রয়োজন যুবকরা ঘুমাও বাদাম খাও আওয়াজ দিলে কি হয় ভাইরা আমার ফাহসা ওই কাজ কেবল মোবাইলের ফ্লাশ বন্ধ করলে কি খারাপ হইব ফ্লাশ বন্ধ করো ভাই দিলের মধ্যে কিছু ঢুকে এটারে ধরে রয়েছে হাত ব্যথা হইতেছে ফট করে ঘুমায় গেলে পড়ে গেলে শেষ অজ শেষ মোবাইল বুঝে না সব আরাকান কাশ্মীর থেকে বেড়াইতেছে ভাইরা আমার আপনারা অনেক হাসি দিচ্ছেন খুব আনন্দ মনে হচ্ছে অথচ পরশুদিন আমি টেকনাফ থেকে কক্সবাজারের রোটে যাচ্ছি সাগরের এপার পাহাড়ের পার্শ্বে দাঁড়িয়ে দেখছি সচক্ষে বার্মার মুসলমানের পুরা গ্রাম শুদ্ধা বাড়ি ঘরে আগুন জ্বলতেছে নিজের চোখে তাকায় দেখলাম সাগরের ওপারে আগুন জ্বলছে আর মানুষগুলো হাহাকার করছে ঘর বাড়ি ছেড়ে মায়ের সামনে সন্তানকে জবাই করে দিচ্ছে কোন নির্বিচার কোন চিন্তাই নেই তাদের গ্রামকে গ্রাম আগুন জ্বলতেছে আগুন জলে দেখা যায় এপার আর ওদের কিছু আত্মীয় স্বজন টেকনাফ এলাকায় এপারে আছে তারা ওই সাগরের পারে বসে বসে আগুন দেখে আর চোখের পানি ছেড়ে কান্না করে যার পেটে ব্যথা সে খুব চিৎকার করে আরে ভাই চিল্লাও কেন বলে পেট ব্যথা পেট ব্যথা হইলে এত চিল্লায় নাকি তুমি বুঝো না পেট ব্যথা কত কঠিন বারমার মুসলমান কত কঠিন অসহায় অবস্থায় আছে না রাতের ঘুম যুবতী মেয়েদেরকে ধরে জঙ্গলের পাহাড়িয়ার ভেতরে নিয়ে অত্যাচার অবিচার এরপরে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আজ পৃথিবী মুসলমানের অবস্থা বড় করুন একটু যদি বিশ্লেষণ করি তাহলে বলা হবে আমার কথার আওয়াজ এত উঁচু কেন কে বলবে কথা শুনবে কে এখান থেকে আমি বলবো সবাই চিৎকার দিবে ঠিক ঠিক বলে চিৎকার দিবে আল্লাহ না করুন কোন বিপদ চেপে আসবে এই মুসলিমরা ঠিক বলে আবার পেছনে বলবে হুজুরের এত গরম হওয়া উচিত হয়নি এটাও বলে ঠিক ঠিক বাঙালির এই জন্যই তো আরবের মানুষ ভয় পায় এরা ওমরার ভিসা নিয়ে আর ফেরত এমন সিপাহে বানায় যায় যে কম্পিউটারেও ধরা পড়েন কত বড় পাঠবা আর এর মধ্যে যদি নোয়া খাল্লা বরিশাল্লা এত কথাই নেই আরো চালা এক হুজুরের থেকে শুনলাম কয় যে মাটির নিচে বলে কেউ ডিপটি ওবয়েল বসাচ্ছে তো পাইপ ভেতরে ঢুকাচ্ছে কিছু দূর গিয়ে পাইপ আটকায় পাইপ ভেতরে ঢুকছে না কেন তো মাটি খনন কর তো খনন করে দেখে বলে ওখানে বরিশাল্লা আর নোয়াখাল্লার দুই মাথায় বাজাবাজি শুরু হয়ে গেছে কথার কথা একজন আবার যদি কোরআন শরীফের কত নাম্বার আয়াত আছে কত তার সেরা আছে কবি কথা কত নাম্বার সুরায় আছে ঘটনা বাটপা আল্লাহ হেদায়াত দান করুন আর জোরে বলেন আমি ভাইরা আমার ফাহসাও খারাপ কাজ মুনকারও খারাপ কাজ ফাহসা ওই খারাপ কাজকে বলে যেই খারাপ কাজগুলো বুঝার জন্য দলিল প্রমাণ প্রয়োজন হয় না নিজের বিবেক নামের আদালত যথেষ্ট যেমন মিথ্যা একটা অন্যায় এই মিথ্যা কথা যে অন্যায় এটা বুঝতে হলে কোনো দলিল লাগবে আমরা মুসলিমরাও বুঝি বেদিনরাও বুঝে মিথ্যা কথা বড় মহাপাপ অন্যায় গালি দেওয়া সবাব না গুনা এটা কি কোন দলিল লাগবে না এটা বেদিনরাও বিধর্মীরাও জানে গালি দেওয়া কেউ পছন্দ করে না কেন এটা সবের কাজ না গুনাহের কাজ মদ পান করা সবাব না গুনা এটা বুঝতে দলিল লাগে বিবেক নামের আদালত কয় যে মদ পান খারাপ কেন মদ পান করিয়া সবাই জিকির করে কেউ জিকির করে মদ পান করে লঙ্গি খুলে ভাঙরি বাঁধে আর বিবিরে মা কয়া ডাকে আর রাস্তার পার্শ্বের খাম্বা ধরে ঠেলে আর কয় মাঝে আর লোকন সরে বুঝেন নাই আর বলে গোটা দেশের মালিক আজ থেকে আমি এদেশের দায়িত্ব এখন আমার পুরো মাস্তানি এখন আমার ম্যাডাম বলে তুমি মাস্তানি করো ঘরে তো চাল ডাল তৈল কিচ্ছু নাই বলে সব বোতলের আমার কোনো দোষ নাই তাহলে মদ পান করা সবাব না গুনা এটা বুঝতে দলিল লাগবে এ সমস্ত কাজ হলো আর মুনকার ওই কাজ যেগুলো বুঝতে দলিল লাগবে যেমন একটু বলবো আবার শুরু হয়ে যাবে বুঝাবার জন্য বলছি এখানে আমি বললাম আগে বিভিন্ন দলের লোক আছেন বিভিন্ন তরিকার লোক আছেন নাই আপনি যেই পীরের মুড়ি ধন না কেন আপনি যদি বলেন হুজুর আমি ইমাইজ মরে আমি চন্দ্রপাড়ার মরে আমি দিল খুলে বলছি স্পষ্ট করে বলছি আমার দিল আপনার থেকে একটু দুশ্মনের ভাব নাই হ্যাঁ ভুল আপনার হতে পারে আমার হতে পারে আপনার ভুলকে ধরিয়ে দেওয়ার নিয়ত আমার আছে তবে গালির মাধ্যমে নয় আপনার পায়ে হাত রেখে স্বাধীন ব্যবহারের মাধ্যমে গালির মাধ্যমে নয় গালি দেওয়া রসুলের তরিকা নয় শয়তানের তরিকা আমি আপনাকে হিংসার নজরে কিছুই বলছি না আমি দিল থেকে মহব্বত করছি আপনাকে আমি বুঝাবো তবে গালি দিয়ে নয় আপনাকে শালীন ভাষায় এমন ব্যবহার দিয়ে বুঝাইতে হবে যেই ব্যবহারে আপনি যেন সঠিক দিনের দিকে আসার জন্য আগ্রহ প্রকাশ করেন এর থেকে আর খোলামেলা কথা কেমনে বলবো এরপরে আমি বলছি মুন কার ওই কাজ খারাপ কাজ মুন কারো মানে খারাপ ওই খারাপ যেটা বুঝতে হলে দলিল লাগবে যেমন সিজেদা দেওয়া সবাব না গুনা বুঝে না বুঝে একটা দেওয়া কি না গুনা দাঁড়ানো ভাইরা কি বলেন সিজেদা দেওয়া সবাব না গুনা এই সিজদাটা যদি কেউ সম্মান প্রদর্শন করো তো কোন পীরের পায়ে অথবা কোন কবরে দেয় তাহলে হবে শির কি হবে শির হবে শির মানে কি স্বভাব চূড়ান্ত খারাপ গুণা এমন গুণা শির আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد حرم عليه الجنة ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما সব গুণা মাফ হবে কিন্তু শিরিক গুণা মাফ কেউ যদি সেজদা দিতে গিয়ে কবরে সেজদা লাগায় দেয় যেই লোকটা পীরের পায়ে সেজদা করে অথবা কবরে সেজদা করে জিজ্ঞাস করি ভাই তুমি কেন সেজদা দাও বলে সম্মান সম্মান সম্মান সম্মান আমি বলবো তুমি তো শিরিক বিদাত করতেছো লোকটা বলে সওয়াব এখন এটা সওয়াব নাকি গুনার কাজ এটা এখন বিতর্কের অনুষ্ঠান হয়ে গেল এটাও খারাপ তবে বুঝার জন্য এখন দলিল কায়েম করতে হবে ওই বান্দা বলে আমি সম্মানের সাথে আমার পীরের সম্মান করে সেজদা দিলাম আদম নবীর সম্মান করে ফিরিস তারা সেজদা করেছে আমরাও সেজদা দিচ্ছি যারা সেজদা দেয় তারা সবাব মনে করেই দেয় আমি বলি গুনা তারা বলে সবাব এই যে খারাপ কাজ এটা বুঝার জন্য এখন দলিল কায়েম করতে হবে হবে নবীর দাঁড়ায় সালাম দেওয়া কেউ বসে বসে সালাম দেয় কেউ নবীর নূরের তৈরি বলে কেউ মাটির তৈরি বলে কেউ বলে আমার নবী গাইব জানেন কেউ বলেন নবী গাইব জানে না এগুলো নিয়ে যে বিতর্ক এই খারাপ গুনার কাজগুলো যাদের মধ্যে আছে এটা বুঝার জন্য তোমার বিবেক নামের মাস্তানি যথেষ্ট না এগুলো বুঝার জন্য তোমার দরকার হলো কোরআন হাদিসের দলিল ভাইরা আমার আল্লাহ আলামিন বলেন আমার সাথে যদি মোলাকাত করতে চাও তাহলে তোমার দুটো কাজ করতে হবে এক নম্বরে আমল কি আমল আমলের মধ্যে যেন শিরিকের থাকে এমন ভাবে আল্লাহর ইবাদত করবা ঘটনা মনে পড়ে গেল পয়গম্বর মূসা অথবা পয়গম্বর ঈসা রাস্তা দিয়া চলতেছে হঠাৎ করে দেখে পাথরের মধ্যে এক আল্লাহর বান্দা বুজুর্গ বসে বসে আল্লাহর নামের জিকির করে আল্লাহর নবী ডাক দিয়া কয় রে মূসা নবী বলেন বুজুর্গ তুমি এখানে কত বছর আল্লাহর ইবাদত করো বলে চার শত বছর বলো তোমার মনে কোনো আশা আসেনি বলে হ্যাঁ আমার মনে দুইটা আশা আছে কয়টা দুটো আশা আমার মনে এক নাম্বার আমি আমার জীব দশায় আমি শুনেছি মুসা নবীর আগমন হবে তারে একবার আমি দেখব আর একটা আশা আমার ঠান্ডা এক গ্লাস পানি পান করব আল্লাহর গোলাম এ কথা বলার পরে আবার ডিস্টার্ব করে কেন ভাই যেভাবে আছে চলুক না শুধু বলি আমরা বাড়ায় রাখেন যথেষ্ট পয়গম্বর মুসা নবী বললেন হে আল্লাহর গোলাম তোমার দুটো আশা করেছো এক নম্বরে তুমি পয়গম্বর মুসা নবীরে দেখবা তুমি দেখে নাও আমি হলাম তোমার সে আসল পয়গম্বর মুসা আমাকে দেখে নাও বুজুর্গ আল্লাহর গোলাম মুসা নবীর দিব্য আরামের নয়ন ভরে দেখলেন দেখা শেষ বলে হ আল্লাহর নবী বললেন এবার দাঁড়াও তোমার জন্য আমি এক গ্লাস পানির ব্যবস্থা করে দেই পায়গম্বর মুসা নবী পানি পানি দেখছেন অবস্থা এরা বুঝে না কথা এতক্ষণ যেভাবে ছিল ওইভাবে রাখেন আর বলিও মারো দেন ভাইরা আমার ডাক দিয়া কয়ের মালিক এত বছর পর্যন্ত বান্দা তোমারে ডাকলো আজ দুইটা আশা করছে আমাকে দেখবে আর এক গ্লাস পানি পান করবে তোমার এত বছর ভুলে নাই ভুলে নাই তুমি এক গ্লাস পানি পান করার সুযোগ কেন দিলানারে আল্লাহ এটা কি হলো নাকি দয়াময় রব্বুল আলামিন বলেন অমুসা আমি আল্লাহর ইনসাফ বুঝার মতো মেধা তোমার ভেতরে এখনো পূর্ণ আসে নাই আমি ওই বান্দারে দুনিয়া থেকে নিয়ে যাওয়া পানি পান করানোর আগেই আমি আল্লাহর এটাই হলো ইনসাফ বুঝতে চাই রে মালি ইনসাফ কেমন করে হলো রে মাওলা আল্লাহ বলেন অমুসা তুমি আমাকে জবাব দাও এই বুজুর্গ কত বছর এই পাথরের উপরে বসে আমার এবার করেছে আল্লাহর নবী মুসা বলেন আল্লাহ চার শত বছর তোমার এবার করেছে বলো নবী মুসাই চারশো বছর পর্যন্ত বান্দারে কে খানার ব্যবস্থা করেছে আল্লাহর নবী মুসা ডেকে বলেন বে মালি তুমি আসমান থেকে খানার আয়োজন করেছ আল্লাহ বলেন ও মুসা চার শত বছর পর্যন্ত যেই বান্দাটারে আমি আসমান দিয়া খানা দিতে পারলাম তুমি আমাকে জবাব দাও সেই আমি আল্লাহ কি এক গিলাস পানিও দিতে পারতাম না অবশ্যই পারতেন আমার কাছে পানি না চাইয়া তোমার কাছে কেন চাইল এটা আমি বরদাস্ত করতে পারি নাই আমি আল্লাহ তার থেকে জীবনটারে নিয়ে গেলাম ওরে নবীর উন্নতের দল যা চাওয়ার আল্লাহর কাছে চাওয়া আল্লাহর দরবারে কোনো অভাব নাই দুনিয়ার সবার অভাব আছে একমাত্র আল্লাহ তালার কোনো অভাব নাই أنتم الفقراء আস্তে করে বলেন আল্লাহ পাক বলেন মানব জাতি তোরা সব হলি ফকিরের দল আর আল্লাহ হলেন একমাত্র ধনী আল্লাহর মতো ধনী আর কেউ নাই তোমার সব কিছু আজ আছে কমতে থাকে শেষ হয়ে যায় আর আল্লাহর দরবারে যা আছে কোনোদিন কমার নয় অতএব তোমার যা প্রয়োজন তুমি দুনিয়ার কাছে চেও না তুমি আল্লাহর কাছে চাও কার কাছে हर गौरी देने के तू तैयार দুটো আমল করো দুটো কাজ এক নম্বরে নেক আমল এক নম্বরে কি যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদৌস মেহমান খানা বানায় দিব ইমান আনায়ের পরে নেক আমল ওরে গোলাম এই নেক আমল যদি আল্লাহর কাছে কবুলিয়াতের দরওয়াজায় নিতে চাও নেক আমল নামাজ পড়াটাও নেক আমল রোজা রাখা নেক আমল দান করা নেক আমল এই নেক আমলটা পারফেক্ট পরিপূর্ণ মজবুত নেক আমলটা পরিপূর্ণ গ্রহণযোগ্য হবে চারটা জিনিস যদি ভেতরে পাওয়া যায় কয় জিনিস কথা কথার থেকে কোথায় যাই স্মরণ রাখবে নেক আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভের জন্য কয়টা জিনিস লাগবে এক নম্বরে লাগবে এলিম এক নম্বরে কি এলিম লাগবো কোন ইলিম বলে বাইবেলের ইলিম না না একমাত্র কোরআন সুন্নার এলিম কোরআনের ইলিম লাগবো বান্দা তুমি নামাজ পড়বা নামাজ কেমনে পড়বা তা তোমার জানতে হবে না হয় তুমি কেমনে পড়বা অজু করবা অজুর এলিম তোমার জানতে হবে কেমন করে তুমি অজু করবে কেমন করে তুমি নামাজ আদায় করবে কেমন করে তুমি জাকাত দিবা জাকাত নেক আমল দিতে হলে তুমি জাকাতের ইলিম অর্জন করো এক নম্বরে নেক আমলের জন্য এলিম লাগবে কি লাগবে জোরে বলে এলেম নিতে হবে আর এলেম যদি জানতে চাও একজন ইলিমওয়ালার কাছে যাও আর ইলিমওয়ালার থেকে যদি ইলিম নিতে চাও তাহলে মাস্তানি করলে হবে না মাথা নত হয়ে তার থেকে তুমি এলিম নাও যদি মাথা উঁচু করে যাও উঁচু জায়গায় কোনোদিন বৃষ্টির পানিরা থাকে না নরম জায়গায় নিচু জায়গায় বৃষ্টির পানিগুলো গড়ায় যায় যার দিলটা ছোট থাকবে বিনয়ে থাকবে তার উপরে আল্লাহ আল্লাহর রহমত আসবে মনে করছো না না আমি কোন হুজুরের কাছে যাব আমার কাছে কোনো হুজুর ভালো লাগে না আমার কাছে কোনো মাওলানা ভালো লাগে না আমার কাছে কোনো মুক্তি সাপ ভালো লাগে না আমার কাছে কোনো ইমাম ভালো লাগে না আমি এখন একা একা কোরআনের বাংলা তর্জমা পরে নামাজ শিখব রোজা শিখব আমি এখন হাদিসের বাংলা তর্জমা পরে পরে বোখারির বাংলা পরে আমি ইসলামের উপরে আমল করব এলেম দরকার তবে আমি নিজে নিজে এলেম শিখ শিখব নিজে নিজের বাবা যদি ইঞ্জিনিয়ারিং বই বাজারে আছে ডাক্তারি বইও বাজারে আছে নিজে নিজে যদি ডাক্তারি বই পড়ে ওস্তাদ কাছে যায় না এই বান্দা ডাক্তারি বই নিজে নিজে পড়ে ওস্তাদের কাছে যদি না যায় রোগী মারা সারা কোনো পত্তার থাকবে না নিজে নিজে ইঞ্জিনিয়ারিং বই পড়ে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না নিজে নিজে ডাক্তারি বই পড়ে পড়ে যেমন ডাক্তার হওয়া যায় না একজন ডাক্তারের শয়তানের পেছনে সময় দিতে হয় ওরে বান্দা তুমি যদি সাইকেল চালানো শিখতে চাও একজন বিজ্ঞ মিস্ত্রির কাছে গিয়া শিখতে হবে তুমি গাড়ি চালানটাও যদি শিখতে চাও একজন ভালো পারফেক্ট গাড়ি মিস্ত্রির কাছে গিয়া তোমার ওস্তাদ মনে করে নরম ভাবে নত হয়ে শিখতে হবে ওরে নবীর উন্নতের দল নিজে নিজে ডাক্তারি বই পড়ে যেমন ডাক্তার হওয়া যায় না ওস্তাদ ছাড়া ওস্তাদকে ধরা ছাড়া একজন খাটি আল্লাহওয়ালার আল্লাহ পেছনে আপনি দূরে সরে শেষে করবেন ভেজাল আর এরা এগুলো করে আল্লাহ ভাইরা নিজে নিজে বাংলা করানে তর্জমা পড়ে নিজে নিজে হাদিসের তর্জমা পড়ে ওই ডাক্তারি বই পড়ে যেমন নিজে নিজে ডাক্তার হওয়া যায় না ঠিক কোরআন হাদিস নিজে নিজে তরজমা পরে কোন ওস্তাদের কাছে না গিয়া মুক্তি হওয়া যায় না এলেম অর্জন করা যায় না ধোকাবাজ হওয়া যায় এলমেরা এলমেরা কর দন বে ও নবীর উম্মতের দল নেক আমল লাগবে কেন আল্লাহর সাথে মোলাকাতের জন্য বলে নেক আমলটা পরিপূর্ণ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার মান চাও চারটা জিনিস নিয়ে আমল করো না হয় আমল করো বা কোনো কাজ হবে না নামাজ পড়ো গুণা কেন ছাড়ো না আমার থেকে জবাব হলো চার জিনিস তোমার নামাজে নাই এক নম্বরে নামাজের এলেম তোমার কাছে নাই রুকুর থেকে যে সোজা হয়ে দাঁড়ান ওয়াজিব তুমি না যাই না রুকুর থেকে পাকা হইয়া তারা কোন রকম আবার শেষ চলে যায় অজীব তরক হয়ে গেল ওরে করে নবীর উম্মতের দল দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব তুমি বসলা না কেন জানলা না তোমার দুই সেজদার মাঝে যদি সোজা হয়ে না বসো তাহলে ঠাস করে যদি এক একটার পরে একটা দিয়া দাও দোনো সেজদাই একটা বলে গণ্য হবে দুইটা বলে গণ্য হবে না তোমার নামাজই ঠিক নেই কারণ তুমি নামাজের ইলিম জানো না এজন্য আল্লাহর নবী বলেন সল্লু কামার তুমুনি উসল্লি কত চমৎকার নবীর হাদিস সল্লু কামার তুমুনি তুসল্লি নামাজ আদায় করো কিতাবে যেমন দেখো বলে না না আমাকে যেমন দেখো এইভাবে সাহাবাহাম তোমরা নামাজ আদায় করো ও সাহাবাহাম তোমরাও তাবিন্দির জানায় দাও ও তাবে নামাজ পড়ো তোমরা আমাদের সাহাবায় কারামদের যেমন নামাজ আদায় করতে দেখো তাবিনটাও তোমাদের পরবর্তী লোকেরা জানায় দাও ও তবে তাবিন নামাজ আদায় করো আমি তাবিন যেমন আদায় করতে দেখো তাবিন তবে তাবিনটা তোমরাও জানায় দাও ও এলাকার ওলামায় কারাম তোমরা নামাজ আদায় করো আমগো তবে তাবিনদের যেমন আদায় করতে দেখো ওলামায় কেরাম তোমরা সাধারণ মুসলমানের জানায় দাও ও কুমিল্লার দেবিদ্বারের মুসলমান কোম্পানিগঞ্জের মুসলমানেরা তোমরাও নামাজ পড়ো আমাদের ভিতরে হকানি কান্নাওয়ালা ফাকরিওয়ালা বুজুর্গ তাহাজুদওয়ালা ভালো ব্যবহারওয়ালা কান্নাওয়ালা বুজুর্গ আলেমদের যেমন নামাজ পড়তে দেখো তেমন যেমন তোমরা নামাজ আদায় করো নবী কখনো বলে নাই কেতাব দেখা দেখা নামাজ পড়ো আজকে যারা আলে মোলামার অনুসরণ বাদ দিয়া শুধু কেতাব নিয়ে দৌড়ায় এরা সব একুল গেল কুল গেল নামাজ তাদের নামাজের মতো হয় না এরা এতদিন আমরা দেখছি আপনারা দেখছেন এই কথা না বলি ভাই খুব জরুরি কথা বলছি ভাই বেয়াদুবি অনুরোধ অনুরোধ এতদিন দেখছি আব্বাই নামাজ পড়ে এখানো আব্বাই দেয় মায় নামাজ পড়ে আমি কথা বল না কেন বুকে হাত বেঁধে কোন কোনো টাইম নেই এমন নারী পুরুষ সব সমানে বুকে হাত বেঁধে ঠিক তাহলে যদি বুকে হাত না বাঁধলে নামাজ হয় না তো বাপের দাও শেষ মার দাও শেষ দাদার দাও শেষ দাঁত নানার দাও শেষ চোদ্দ পুরুষ গেছি গেছে হামলা ঠিক নি হায় আল্লাহ আপনি হেদায়ত দান করুন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ আদায় করো যেমন ভাবে নবী বলেন আমাকে নামাজ আদায় করতে দেখো ওই এলাকার মুসলমান তোমরা নামাজ আদায় করো যেমন উলামায় হকানিদের যেমন আদায় করতে দেখো না না আলেম টালেম দরকার নেই আমি কম বুঝি নাকি কোরআন আছে হাদিস আছে আর কি দরকার আমি কোরআন হাদিস নিজে নিজে বইরা সব জান্নাত রেডি করে ফেলবো কোরআন হাদিস রোগ রোগ শরীরের মধ্যে কি অ্যালার্জি পেট ব্যথা মাথা ব্যথা চোখ ব্যথা এখন এই রোগের জন্য ডাক্তারের কাছে যাওয়া দরকার নেই কথা বলেন কয় না ডাক্তারের কাছে যা কয় ভালো লাগে না ও দামি দামি ট্যাবলেট ক্যাপসুল দেয় গলায় না জানি বাজায় আটকায় মরিয়া যাব না হোমিওপ্যাথিক ডাক্তারও চাই না আমি নিজে নিজে একটা চিকিৎসা কইরা কোন রকম গাছের পাতা খেয়ে বাঁচতে থাকি ওরে আল্লাহর বান্দা তুমি যদি কোনো চিকিৎসকের কাছে না যাও নিজে নিজে তুমি এবার ঔষধ নিজে আবিষ্কার করবা বলে কেমনে কয় এই বাজারে খোলা ময়দানে বই বিক্রি করে ওই যে স্টল দিয়ে বই বেছে না না ওরে খোদা হনে বহু গাছ পাতা তরুলতার রোগের ঔষধের বহু বই এটি বই এই তো নিজের চিকিৎসা করা যায় ডাক্তারের গেলেই ঔষধ দিবে দশ টাকার ভিজিট নেবে ভাষ্য এই ঝামেলার দরকার কি আমি মাত্র পনেরো টাকার একটা বই বোনাজির বই বইরা একেবারে ঔষধ টুষধ খাইয়া জাগা ঘুমায় পড়ে ভাইরা আমার ডাক্তারের শরণাপন্ন যদি না হয় তাহলে রোগী নিজে নিজে ঔষধ খেতে গিয়ে মাস্তানি করে চালাকি করার কারণে নিজের রিয়াকশন হবে অ্যাকশন হবে না ওরে নবীর উম্মতের দল যাদের আত্মার ভেতরে রোগ আছে হিংসা করা কবিরা গুণে এটা আত্মার রোগ নিজের বড় মনে করা কবিরা গুণে এটা আত্মার রোগ ওরে মুসলমান মানুষকে দেখাবার জন্য কিছু করা এটা রিয়া এটা কবিরা গুণা এটাও আত্মার রোগ এই রোগের চিকিৎসার জন্য নিজে নিজে সম্ভব নয় প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে মাছের জন্য এটার জীবন হলো পানি কি পানি সারা মাছ যদি কেউ রাখতে চায় থাকবেনি ভাইরা আমার পানি সারা যেমন মাছ থাকা অসম্ভব ভালো করে শুনো হে মুমিন মাছের জন্য আবশ্যকীয় তার মূল ভিত্তি হলো পানি ওরে নবীর উম্মাতের দল তুমি যদি চিকিৎসার জিন্দিগি তুমি চাও তোমার রুহানি রোগের চিকিৎসা করতে যদি চাও এই রুহানি রোগের চিকিৎসার জন্য তোমার কোনো মোটিফাই করার দরকার নাই আবিষ্কার করার দরকার নাই রুহানি রোগের চিকিৎসার মূল ভিত্তি হলো একা একা হবে না আর একজনের অনুসরণ করা লাগবে এটা সিদ্ধান্ত আমার নবীজিরও না এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহ সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্তকে মাস্তানি করে বৃদ্ধাঙ্গুলি দেখাও কেন আল্লাহ নিজেই বলেছেন রসুলকে আমি চার দায়িত্ব দিয়ে তুমি পাঠাইছি ويعلمهم নবীজির এক নাম্বার মানুষের কোরআন তালাওয়াত করে শোনাবে দুই নাম্বার দায়িত্ব মানুষের অপবিত্র আত্মাটারে পবিত্র বানাবে ইউ জাকিহিম জাক্কা ইউ জাক্কি এই যে একটা ফেল আরবি গ্রামারের নিয়মে এই ফেলটা তো নিজে নিজে সম্ভব না ফেল ফাইল মিলে কাজ সম্পূর্ণ হয় না মাফরুলের প্রয়োজন হয় অতএব আল্লাহর সিদ্ধান্তের উপরে তুমি কলম ধরো কেন ভয় লাগে না বরং তুমি আজকে বলো খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি গান্দা খো আজকে তুমি গায়ের জোরে রাগের ঠেলায় হিংসার নজরে বলছো ইলিয়াস রহমতুল্লাহর বিরুদ্ধে কথা বলছো তাবলিগ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলছো জিকিরের বিরুদ্ধে কথা বলছো হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলছো তোমার কি ভয় লাগে না আমার তো ভয় লাগে আমি তো কোনোদিন কোন উল্টা যারা আমাদের লাইনের বিপরীত তাদেরকেও কিছু বলি নেই বলার নিয়ত নাই আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বয়ানে বসেছি আমি ভিন্ন টুপিওয়ালা টুপি ছাড়া কাউকে হিংসাও করি না বাঁকা নজরেও দেখি না আমি গোল জামা কলার বিহীন জামা পরে বসেছি ভিন্ন পোশাক বলাকে হিংসাও করি না উল্টো কিছু বলি না আমি তো কৌমি মাদ্রাসায় পড়েছি আমার সমস্ত বয়ানগুলো ইন্টারনেট থেকে সার্চ করে বের করো একটা বয়ানও তো আমি প্রতিষ্ঠান স্কুল কলেজ ভার্সিটি আলিয়া আমি ভিন্ন নজরে দেখি না কিছু বলি নাই অজান্তে দুই একটা কথা যদি বলেই ফেলি ধরায় দাও তুমি আপন হয়ে ইমানের তাগিদে আমি তওবা করে নিব গালি দেব কেন তুমিও আমার পাঁচকল্লির বিরুদ্ধে কথা বলো কেন তুমি কৌমির বিরুদ্ধে কথা বলো কেন এত হিংসা তোমার অন্তরে কেন তাবলিগের বিরুদ্ধে কথা বলো কেন এ সমস্ত কথা টুকটাক ভুল যদি থাকেও আলেমলামা নিয়ে ঘরোয়া পরিবেশে সমাধান করো সাধারণ মানুষের সামনে আমলের বয়ান করো নামাজের বয়ান করো রোজার বয়ান করো বিতর্কিত বয়ান করে মানুষকে আলেম থেকে বিচ্ছিন্ন করো কেন দলে দলে ডিভাইড করো কেন যারা তাবলিগের বিরুদ্ধে কথা বলে জিকিরের বিরুদ্ধে সাধারণ মানুষের সামনে ওপেন গালাগালি করে তারা ভণ্ড ভণ্ড ভণ্ড কষ্ট লাগে না কি বাস দিচ্ছি বাস আরে বাস দেই না রে বাবা আমাকে বাস দিছে ওই বাস বাইর করতেছি আর বাস বাইর করলে একটু আওয়াজ হইব না রক্ত তো আমার ভিতরে আছে কি একটু যদি না করতে রক্তের হকি তো আদায় হইব না কি বলে তারপরও মাপ চাওয়ার জন্য রেডি ভুল আমারও হতে পারে এই জন্য আপনি মাইক বাবায় ছেলে মেয়ে ঝগড়া লাগে না এই জন্য ছেলে কি মাইকিং করে রাস্তায় আমার আব্বার সাথে আছে কঠিন এক ঝগড়া লাগছে হ্যাঁ আমরা হুজুরেরা হুজুরেরা তর্ক বিতর্ক হতে পারে এই জন্য তো মাইক লইয়া পঞ্চাশটা মাইক টানাইয়া আর তেরো জন লোক লইয়া মাইক পঞ্চাশটা লোক তেরো জন লইয়া আর দেড় দশটা লইয়া খাওনের হরদম দিয়া এরপরে কাফের কাফের বলে গালি দেওয়ার পেছনে যুক্তিকতা কি আমি জানি না আল্লাহ ভালো জান আজকে আমাকে আপনাদের এটা কোন থানা দেবিদ্দার থানার থেকে একটা পারমিশন পত্র আমাকে দেখালো কমিটি যুবক ভাইরা ওখানে কিছু শর্ত দেয়া আছে থানার থেকে উশৃঙ্খল কোনো কথা বলা যাবে না উস্কানিমূলক কোনো কথা বলা যাবে না এবং দেশের বিরুদ্ধে কিছু বলা যাবে না তো আমি খুব খুশি হইলাম শুধু খুশি না আমি একদিন মিরপুর থানার ওসি সাহেব আমার সামনে বক্তব্য দিচ্ছেন দু তিন মিনিট আমার আগে আমি ওসি সাহেবকে বললাম আপনার তারা আছে অবশ্য তবে দু চারটা কথা শুনে যান বয়ান বা শেষ করে সংক্ষেপে দুই একটা টিপস দিলাম আপনাদের কথা তো অবশ্যই সুন্দর একজন আলেম কেন মানুষকে উস্কানিমূলক কথা বলে মানুষের ভেতরে বিভ্রান্ত সৃষ্টি করবে এটাই তো সঠিক কথা কেন সে উস্কানিমূলক কথা বলবে আদর্শ কত চমৎকার এত হিংসা কেন থাকবে আপনার অন্তরে আমার অন্তরে আমি বললাম আপনারা এই শুধু নোটিশ দিলেই হবে না আপনারা প্রযুক্তির আলোকে ইন্টারনেট দিয়ে সার্চ করুন কোন বক্তা উস্কানিমূলক কথা বলে তাকে আপনারা যথেষ্ট পরিমাণ বুঝের মাধ্যমে প্রাথমিক ভাবে তওবার আহ্বান করুন ভুল হয়েছে তওবা করে নিছি সাত ক্ষমা ক্ষমা যদি তওবা না করে আজ আপনাদের কোনো দোষ নাই আপনাদের কোনো দোষ নাই কোনো দোষ নাই সব দোষ আমি হাফিজুর রহমানের আমার মতো কিছু আল্লাহর বান্দা আপনারা আসছিলেন দিল ভৈরা কোরআনের বয়ান শুনবেন আমি আপনাকে সুযোগ পাইয়া কঠিন বাস দিয়ে দিছি দোষ আমার আমি কেন আপনার আপনি এক জায়গায় গেছেন আপনি জান্নাত পেতে চান এই জন্য আপনি এক জায়গায় চলে গেছেন আমি আপনাকে বুঝের মাধ্যমে বলা দরকার ছিল এই এই মাপকাঠিতে নজর করেন যদি দেখেন ভুল আছে তাহলে সে সঠিক নয় যদি দেখেন ঠিক আছে তো সঠিক তাবলিগ করার কারণে কেউ গাঞ্জা টানে তাবলিগে যাওয়ার কারণে কেউ বেপরদায় চলে কেন খামোখায়ের বিরুদ্ধে এত গালাগালি হ্যাঁ ভুলের উঠতে কেউ ভুল হতেই পারে সেজন্য তো মাইক নিয়ে গালাগালির দরকার নাই বুঝাই দিলেই তো হয় আমি নতুন করে একটা পরামর্শ দিয়ে যাই আপনাদেরকে গতকালকেও দিয়ে আসি চাঁদপুরে সেটা হলো আপনারা একই এলাকার মানুষ কোম্পানিগঞ্জ বাজার থেকে আপনারা চাল ডাল তৈল কিনে খাচ্ছেন একই এলাকার মানুষ একই বাজার থেকে মাছ কিনে খাচ্ছেন রাত পোহালে সবাই একত্রে চা পান করতেছেন বাহিরের কোন একজন পাগড়িওয়ালা এসে আপনার বিরুদ্ধে আপনাদের একতার মাঝে ডিভাইড করে যাবে দ্বন্দ্ব সৃষ্টি করে যাবে এমন সুযোগ আপনারা দিবেন না তাহলে কি করবেন গালি দিবেন আলেমের সাথে কিছু করবেন খবরদার কোন আলেমের সাথে যেন একটু খারাপ আচরণ না হয় বিচারক তো আল্লাহ আছে নাই অতএব আপনি কোনো মন্তব্য করে নিজে গুণা টেনে আনবেন না তাহলে কি করবেন যে কোনো বক্তাকে আপনার এলাকায় দাওয়াত দিবেন পোস্টারে নামের নিচে আয়াত নাম্বার দিয়ে দিবেন বিষয় লিখে দিবেন হুজুর আপনি বিষয় চট্টগ্রাম সিলেটে গেলে আমাদের নামের নিচে বিষয় হাটাজারি হুজুর বয়ান করে তার নামের নিচে আয়াত নাম্বার বিষয় লেখা আমার বয়ানের আমার নামের নিচে বয়ানের বিষয় লেখা এরকম বক্তাকে দাওয়াতের আগে এক মাস আগে বিষয় জানায় বলেন আপনার বয়ান কোরআন শরীফের অমুক আয়াত থেকে রসুলের মোহব্বতের বয়ান মানুষ দ্বন্দ্ব ভুলে এক মনে কেমনে থাকা যায় সেই ব্যাপারে বয়ান ভ্রাতৃত্ব বন্ধনের বয়ান নামাজের বিষয়ের বয়ান রোজার বিষয়ের বয়ান জান্নাতের বয়ান জাহান্নামের বয়ান আপনি যদি বিষয়ে জানায় দেন বক্তা সাহেব যদি কোরআন হাদিসের এলেন থাকে তাহলে আসবেন আর যদি এলেন না থাকে বলবে আমার মাথা ব্যথা পেট ব্যথা আসতে পারুন না আর যদি এলেন থাকে আসবেন এবং ঠিক ওই নির্ধারিত বিষয়ের উপরে বয়ান করবেন কোরআন হাদিস অনুযায়ী বয়ান করতে গেলে নামাজের বয়ানে দুই ঘন্টা চলে যাবে রোজার বয়ানে দুই ঘন্টা চলে যাবে গালি দেওয়ার সুযোগই তার হবে না এরপরেও হেদায়তের মালিক তো সবকিছু বিষয় বয়া যাইব পাঁচ আঙ্গুল যেমন সমান না সব কথাও সবার জন্য সমান হবে আল্লাহ আপনি সবাইকে কবুল করেন আপনারা না দেখলেও আমি নজর করে দেখছি কিছু কিছু কথার দ্বারা দিলের মধ্যে হিট করে সহ্য করতে না পেরে ময়দান থেকে চুপি চাপি উঠে চলে যাচ্ছেন তারা বলছেন মাঝহাব বলতে কিছু নেই তারা বলছেন ইমাম আবু হানিফা মুনাফ শুধু এতটুকু আপনার দাদা দাদি নানা নানি চোদ্দ পুরুষ কালেমা পড়ছে কোনটা বলেন তো কি লাইলাইল্লাহটা সুবহানাকা তা স্পষ্ট করে পড়েন কালেমা এই কালেমা সবার এখানে আমি জানি আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জাসদ বাসদ অসৎ সবাই আছে সবার কালেমা কি এইটা না আলাদা আজকে টেলিভিশন থেকে ফতোয়া দেয়া হচ্ছে এই কালিমায় তৈবা নাকি কুহুরি কালিমা তাহলে বাবায় নামি দাদায় নামি দাদি জাহান্নামি এই কালেমা পড়ে গেছে না দাদা দাদিরা একেবারে চোদ্দ পুরুষ কবরের দিও জাহান্নামি আমরাও হুজুরেরা তো আরো আগেই বুঝেন নাই আহা এইবার আপনাদের বিবেক নামের আদালতে কথা রেখে যাই আপনাদের চোদ্দ পুরুষ যেই দল করেন আওয়ামী লীগ করেন আর যা করেন কালেমা তো এইটা কালেমা বলা হচ্ছে কুপুরি কালেমা এবার আপনার বিবেকের কাছে বিচার রেখে যাই যেই আল্লাহর বান্দা এই কালেমার বিরুদ্ধে কথা বলে এবার চিন্তা করুন আমরা কোন দেশে বসবাস করি আর কিসের ওয়াজ করবো কালেমাকে কুপুরি বানানো হচ্ছে যেই কালেমা হাজার হাজার হাজার বছর ধরে চলছে সেই কালেমাকে আজকে কুপুরি বলা হচ্ছে তাই আর কিসের ওয়াজ করবো আপনাদের সামনে আপনারা চুপটি মেরে ঘাপটি করে বসে আছেন কোন প্রতিবাদ করছেন না মজা করে শুনছেন দুনিয়ার স্বার্থের পেছনে পড়ে আল্লাহ আপনি হেদায়াত দান করুন সবার আগে আমাকে হেদায়াত দান করুন আল্লাহ আপনাদের সব ভাইকে হেদায়াত দান করুন আমি কাউকে গালি দিচ্ছি অজান্তে দুই একটা কথা যদি অশালীন বের হয়ে যায় আল্লাহর ওয়াস্তে রসুলের মহব্বতে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি আপনাদেরকে জান্নাতে নেওয়ার স্বার্থে বুঝাবার জন্য বলছি কোন হিংসা দ্বন্দ্ব নাই আমার অন্তরে এখানে যারা আছেন টুপি নাই আমি আপনার পায়ের জুতা সোজা করা দেওয়ার জন্য রেডি জুতা সোজা কইরাও যদি পারি আপনি নামাজ পড়বেন এটা আমার জন্য সফলতার কারণ হবে আপনি চিন্তা করবেন এই হুজুর কোন দলের আমি একটু দূরে থাকি কি মনে করে না আপনি মুসলমান আপনাকে নষ্ট করেছে আমি আমার মতো কেউ কেউ রাগ করলেন কষ্ট হচ্ছে ফাঁকে ফাঁকে কেউ যায় ফাঁকে ফাঁকে কেউ যায় কারণ আবু হানিফের যারা গালি দেয় এবার চিন্তা করেন এও মুসলমান খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরিকে সেদিন কিতাবে দেখেছে কিতাব আমার গাড়িতে এখনো আছে কিতাবে দেখেছি খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি মদিনার থেকে যখন ভারতবর্ষে এসছেন ভারতবর্ষে তার দিনের কালেমার খেদমতে নব্বই লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে সেই খাজা মহিনুদ্দিন যার জীবনে নামাজ কাজা নাই আর আপনি জামাতেই নামাজ পড়েন না আস্তস খাজা মহিনুদ্দিন কে বলেন গাজা আরো জোরে নাউজুবিল্লা আসে না আল্লাহ আপনি দয়ার নজরে আমাদের হেদায়াত দান করুন নেক আমলের কবুলিয়াতের জন্য কয়টা জিনিস এক নাম্বারে মনে রাখবেন না এক নাম্বারে আমার অনেক কষ্ট হচ্ছে আপনারা ধৈর্য ধারণ করে মোহব্বত থাকলে আমি আরো আগাও কিন্তু কেউ উঠতে যেন না পারে আল্লাহ মাহফিল কবুল করুন নেক আমল কবুলিয়াতের জন্য কয়টা কাজ এক নম্বরে এলিম দরকার নিজে নিজে নাকি ইলিমওয়ালার অনুসরণ কোন এলেমওয়ালা ইবলিস মার্কা ইবলিসের এলেম ছিল না আরে অনেক জিনা বুঝেন না বুঝে ইবলিসের অনেক এলেম ছিল কত বড় বুজুর্গ ইবলিস পরে না শয়তান হয়েছে এর আগে বড় বুজুর্গ ছিল বড় আর বড় না হইলে কি খাজা মহিনুদ্দিনের গালি দেওয়ার সাহস পায় এলেম বেশি আছে দেখেই তো পায় হকীকত সে তো দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায় নুমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহরকারে বাসি বা খোদাবাস আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য এক নম্বরে কি লাগবে এলিম লাগবো দুই নম্বরে লাগবে বিশুদ্ধ নিয়াত নিয়াত নিয়াত বুঝেননি না নিয়াত নিয়াত নিয়াত নিয়াত বিশুদ্ধ নিয়াত আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত নিশ্চয়ই তোমার আমলের ফলাফল নিয়াতের উপরে ভিত্তি করে আসবে রে বান্দা দুই নম্বরে বিশুদ্ধ নিয়াত লাগবে না কামলের জন্য বিশুদ্ধ নিয়াতের মাধ্যমে তুমি না কামল করো না কামল নিয়তের মধ্যে যদি কোনো ভেজাল হয় হাজারো আমল করবা কোনো কাজে আসবে না নামাজ পড়ো মানুষের সামনে যখন পড়ো চার রাকাত নামাজে দশ মিনিট চলে যায় যখন ঘরের মধ্যে একা একা নামাজ পড়ি দশ রাখাতেও চার মিনিট যায় না তাহলে এ নামাজ আল্লাহর মোহাব্বত ভালো নিয়েতে হয় নাই মানুষের সামনে যে লম্বা কেরাত দিয়া নামাজ পড়লাম এটা মানুষকে দেখাবার জন্য হাদিসে পাকে পয়গম্বর বলেন কেমতের ময়দানে আল্লাহ পাক একজন আলেমকে ডাকে বলবেন আলেম তুমি কেন আলেম শিখেছো মানুষ তোমার আলেম বলবে তাই না বলে হ্যাঁ দুনিয়াতেই তো তোমার আলেম বলেছে যাও যাও হাসরের ময়দানে কিছু পাওয়া যাবে না আল্লাহর নবী বলেন এরপরে ডাকবে শহীদ যারা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে আল্লাহর নবী ডাকবেন আসো আল্লাহ তার ডেকে বলবেন তুমি যুদ্ধের ময়দানে শহীদ কেন হয়েছ একমাত্র মানুষ তোমার শহীদ বলবে এই জন্য তা তো তুমি দুনিয়ায় পেয়েছ এখন চলে যাও আমল তোমার আমার দরবারের দেওয়ার মতো কিছু নাই আল্লাহর নবী বলেন এরপরে একজন ডাকবে দানবীর বান্দা দানবীর দান সত্যা কেন করেছ মানুষ তোমার দানশীল বলবে আল্লাহ নবীর বলবে এটা তো দুনিয়ায় পেয়ে গেছো হাসরের ময়দানে আর কিছুই তোমার আমার দরবারে নাই ওরে বান্দা নেক আমল যদি করো এক নাম্বারে তোমার এই ইলিম দরকার দুই নাম্বারে লাগবে তোমার বিশুদ্ধ নিয়ত তিন নাম্বারে লাগবে তোমার ধৈর্য কি লাগবে বলেন জিনিস লাগবে তিন হলো ধৈর্য ধৈর্য এমন একটা সম্পদের নাম আল্লাহর বলেন আল্লাহ বলেন ধৈর্য ধারণকারী বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে ইন্নামা ইউয়াফাস সাবিরুনা দল তুললেন আপনারা জামাতে যাচ্ছেন ব্যাপারটা কি কি সমস্যা কি ওখানে ভাই কোন সমস্যা নাকি অ্যালার্জিওয়ালা কেউ আছে প্রস্রাব পায়খানায় যেতে পারে দুই একজন জামাতে প্রস্রাব পায়খানা করে না আজীব ব্যাপার না রাত্র বেশি হয়ে গেল হ্যাঁ আরে ভাই তুমি যদি জান্নাতি মানুষ হও আমি তো বারবার বলছি ভুল বললে তুমি আমাকে ধরাও স্টেজের পেছনে তুমি জুতা নিয়ে দাঁড়াও আমি বয়ানের পরে তোমার জুতা নেয়ার জন্য রেডি যদি ভুল বলি ধরায় দাও মাস্তানি করে বাইরে গিয়া কালকে বদনাম করবা নিশ্চিত তোমার নাম মুনাফিকের খাতায় লেখা হয়ে যাবে তোমার মুনাফিক হওয়ার এত শখ কেন তুমি বাঘের বাচ্চা হয়ে থাকলে রসুলের মোহাম্মদ সিনে থাকলে আমাকে ধরায় দাও পেছনে পেছনে বলে মুনাফি খাওয়ার এত শখ কেন তোমার আল্লাহ আপনি হেদায়াত দান করুন আরো জোরে বলেন আমি কামলের জন্য চার জিনিস তিন নাম্বারে কি বলছি ধৈর্য আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীকে বলবে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও আজকে আমাদের ভেতরে ধৈর্য নাই যদি ধৈর্য থাকতো তাহলে আজ আমরা মানুষের বাড়ি আগুন দিতে পারতাম না মানুষ মানুষের হত্যা করতে পারতাম না অথচ আজ দেখা যায় এমন কোন দিন নাই যুবকের তাজা লাশের খবর নাই কেউ হয়তো নিজে নিজে অ্যাক্সিডেন্ট হয়ে মরে আবার কেউ কাউকে পিটায় পিটায় মারে ঠিক নেই কেমন পিঠা বলে একজনে পিঠা দিল হয় নাই বলে এখনো হয় না আর একজনে দেও এমন ভাবে না হয় লাশের অস্তিত্ব পর্যন্ত পাওয়া যায় না এমন খবরও মিডিয়া আছে না নাই দর্জের নির্মম পরিহাস আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাব নবীর সাহাবি বলেন মুআজিবনে জাবাল বলেন চার জিনিসের তিন নাম্বার হলো ধৈর্য চার নাম্বার হলো বান্দা এখলাস ওয়ামা উমিরু ইল্লা মুখলি মুখলিসিনা লাহুদ্দিন اخلاص کی اعمال یا جنت کی ہمراہ اخلاص کی اعمال یا جنت کی ہمراہ پرہز کی مقاصد ہے جو تقوا سے حاصل مند پرہز کی مقاصد ہے جو تقوا سے حاصل مند بغیر جو اعمال ہو اخلاص و تقوا বেগর জু আমাল এখলাস বরবাদ তে জিন্দি আয় পরিপূর্ণ গুণান্বিত ছিলেন তাদের ভিতরে এলেমেরও অভাব নাই তাদের আমলের মধ্যে কোনো এখলাসেরও ঘাটতি নাই তাদের আমলের মধ্যে সবরেরও কোনো ঘাটতি নাই তাদের আমলের ভেতরে নিয়তের মধ্যে কোনো ভেজাল নাই জীবনটাকে উৎসর্গ করে দিছেন আল্লাহর মহাব্বতের জন্য ওরে নবীর উন্মতের দল আজ এত বয়ান শোনার পর মুসলমানের ভেতরে আমলের কোন মহব্বত আসে না নবীর মহব্বতের আশেক দাবি করে নামাজ রোজার ধার ধারে না ওরে নবীর আশেখ কোথায় তুমি চলছ এ জমিন তোমার ক্ষমস্তে আল্লাহ জমিনে পাঠাইলেন ওরা যুবক আল্লাহর গোলাম সেদিন আপনাদের কোথায় জানি পার্শ্বে সে ঘটনাটা বলেছিলাম গত কোরবানির আগে আমি গুলশান এলাকায় জুমার নামাজে চলে গেলাম জুমার নামাজে গিয়া বয়ানে ঢুকবো বয়ানের আগে এক যুবক আমার রুমের ভেতরে ঢুকলো যুবক ঢুকার পরে দামি একটা মোবাইল আমার হাতে ওপেন করে দিল একটা ছবি বের করে দিল আমি ছবিটার দিয়ে তাকাইলাম তাকায় দেখি ছবিটা এমন এক যুবকের বখাটে ছবি চুলগুলো লাম্বা গলায় চেন লাগানো প্যান্ট শার্টটাই লাগানো ওই যুবকের তাকায় দেখলাম ওই যুবকটা আমি চোখের উপরে বসা সে ফ্লোরের উপরে বসে চোখের পানিগুলো মুসা শুরু করলো কেরে যুবক ভাই মোবাইল ইসরায়েলের ছবি কার ছবি একটু বিবরণ দাও আল্লাহর বান্দা বলে হুজুর আমার ছবি আট মাস আগের ছবি তোমার এখন দাড়ি দেখা যায় মাথায় টুপি এই ছবি তোমার বলে হান হ্যাঁ, আমার আট মাস আগের এই ছবি আমি আট মাস আগে এরকম ছিলাম নামাজ নাই রোজা নাই আল্লাহ চিনতাম না কেমন করে পরিবর্তন আসলো যুবক চোখের পানি ছেড়ে বলে হুজুর আমি আট মাস আগে একবার শুটিং করার জন্য জামালপুরে চলে গেছিলাম আমার গান গাওয়া অভ্যাস আমি নাটক করি শুটিং করি লক্ষ টাকা আমার হাতিয়া আমি জামালপুর এলাকায় যাওয়ার পর আমি যখন ইন্টারনেট সার্চ করলাম একটা বয়ান অটোমেটিক বেজে উঠল কোরআনের তালাওয়া তার বয়ান শুনি দিলটা কেমন যেন নরম হয়ে গেল না জানি আমি জাহান নামি হয়ে গেলাম দুনিয়ার রং তামাশা ভোগ বিলাস টাকা পয়সা কিছুই না আমার দিলটা নরম হতে শুরু করলো আমার বান্ধবীরা বলে আয় তাড়াতাড়ি শুটিং কমপ্লিট কর আমি শুটিং কমপ্লিট করে আমি দ্রুত ঢাকায় চলে আসলাম ঢাকায় আসার পরে ওদের থেকে বিদায় নিয়ে বয়ানটা কয়েকবার একবার আমি শুনলাম বয়ান শোনার পর আমার দিন নরম হয়ে গেল চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল আমি চোখের পানি আর ধরে রাখতে পারি নাই আল্লাহ দরবারে বললাম রে আল্লাহ তোমার এখনো আমি চিনলাম না তুমি আমাকে তোমার পরিচয়ের রাস্তা খুলে দাও আমি তখন বয়ান শুনতে গিয়া এমন এক পর্যায়ে আমার দিলের ভিতরে জোশ উঠে গেল আমার শত শত শ্বাস প্যান ফালাইয়া আমি ঢাকার শহরে এক দোকানে গিয়ে একটা টুপি নিলাম এবং একটা জামা কিনলাম জামা টুপি নিয়ে আমি দৌড়ায় মসজিদে গিয়া ইমাম সাহেবের খুঁজলাম ইমাম সাহেব আমাকে দেখে আশ্চর্য কিরে যুবক তুমি তো অমুক বলে হ্যাঁ এখন কেন এই অবস্থা বলে আর আমি জাহান নামে যাবো না এ পরিবর্তন কেন বলে হুজুর আমার তওবা করায় দেন তওবা করে দেন আমি আর অন্যায়ের পথে পা বাড়াবো না ওরে যুবক তোমার এই পরিবর্তন কেন আসছে যুবক বলে হুজুর আমি কোরআনের বয়ানা শোনার পরে দিন নরম হয়ে গেল কোথায় কোন সময় শুনছো বলে আমি অমুক জায়গায় এক বয়ান শুনছিলাম কার বয়ানটা শুনলা যুবক ইমাম সামনে উত্তর দিয়া বলে চিনি না মোবাইলে তার বায়ান আছে এরে আল্লাহর গোলাম অহংকারীর জন্য বলি না মাস্তানির জন্য বলি না আমি এলেমের গরম কথা বলি না আমলের গরমে স্টেজে চলি না রে বাবা আমি সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাই সবার কাছে দোয়া চাই এই চেয়ারে আল্লাহ সম্মান দান করেছেন এর পেছনে আমার এলেম আমল পুঁজি না একমাত্র পুঁজি আমার মা বাবার চোখের পানি আল্লাহ নেক নয় আল্লাহওয়ালাদের জুতা সোজা করে করে পর্যন্ত আল্লাহ আনছেন যদি এই জন্য বারবার আমি ক্ষমা চাই যদি ভুল বলে আমারে ধরায় দাও তওবা করে নিব কারণ দুনিয়ার মাস্তানি কিচ্ছু না আল্লাহ তো তাকায় আছেন আমার দিলের অবস্থার হালাতের দিকে আমি কোন নিয়তে বয়ান করি কেন মানুষের দিনের পথে দাওয়াত দেই আমি দিনের পথে আছে কিনা জবাব দিতে হবে আল্লাহর কাছে ওরে নবীর উন্মতের দল যুবক ইমাম সাহকে বলে হুজুর আমি তারে চিনি না মোবাইলে তার বয়ান বয়ানটা ওপেন করে দেওয়ার পর যখন বয়ানটা ইমাম সাহ দেখলো ইমাম সাহ বয়ান দেখে চিনে ফেলল ওরে যুবক তুমি চিনো বলে না হুজুর আমি তারে চিনি না যুবক বলে আপনি চিনেন ইমাম সাহ বলে হ্যাঁ চিনি কে বলে ইনি হলেন কুয়াকাটার হাফিজুর রহমান তার বয়ান তারে কই পাই কই পাই ভাই আমি তখন আপনাকে পাওয়ার জন্য ঠিকানা খুঁজতেছিলাম খুঁজে পাই না খুঁজে পাই না কয়েকদিন আগে জানলাম আপনি নাকি গুলশান এলাকায় জুবান নামাজ পড়ান আমি ঠিকানাটা নিয়ে আজকে আপনার কাছে আসলাম সাক্ষাতের জন্য কেন কি চাও যুবক চোখের পানি ছেড়ে আমার হাতটা টেনে বলে মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন আল্লাহ আমাকে হেদায়তের দরওয়াজায় ফিরাইছেন গুনার কারণে যেন আল্লাহ আমারে হালাক করে না দেয় আমি বললাম রে যুবক তুমি এখন কি করে জীবন চালাও যুবক চোখের পানি সেরে কান্না করে বলে হুজুর আমার এত গানের টাকা হাদিয়া অভাব নাই সব আমি লাথি মেরে ফেলা আজ আমি ঢাকা রামপুরা বাজারের পাশে এক জায়গায় কাঁচামালের দোকান দেই সারাদিন বিক্রি করার পর যা পাই তা দিয়ে আমার সংসার চালাই হুজুর দোয়া করবেন আমি গরিব অবস্থায় যদি থাকি তবে আমি আমি যেন গুনাহের দিকে আর হাত পা না বাড়াই এর যুব সারা রাত বয়ান শুনে কি লাভ যদি তোমার দিলের ভিতরে কোনো পরিবর্তন না আসে ও এলাকার মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা ও কলিজার টুকরা আমার প্রাণের যুবকরা আমিও তো একটা মায়ের সন্তান আমিও তো একটা বাবার সন্তান ও মা তোমার কি মনে চায় না তুমি একজন আলেম হাফেজ কোরআনের মা হয়ে যাও তোমার কি মনটা চায় না তুমি একজন আলেমের বাবা হয়ে যাও ও হাফিজুর রহমানের মাও মা তুমিও একজন বাবা আমার বাবাও একজন বাবা ও নবীর উন্মতের দল তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে অভাব নাই তুমি কেন যুদ্ধ করো যুক্তি দিয়ে ফিরতে চাও তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজে র্যাব আর্মি পুলিশ বিডিআর সিডিসির অভাব নাই তুমি কেন পারো না তোমার মতো দাড়িওয়ালা যুবক নামাজি ড্রাইভারি করে শ্রমিকের কাজ করে কৃষি কাজ করে অভাব নাই তুমি কেন পারলা না মনে করছো যুবক আমরা টুপি মাথায় দিয়ে বুঝি দুনিয়ার স্বাধীনতার কিছুই পাইলাম না বলো রে বাবা কোনটা পাই না তুমি আজকে তিন বেলা খানা খাও আল্লাহর শকর আমরাও লাগামহীন তিন বেলা খানা খাই ঠিক নি ওরে যুবক আল্লাহর গুলাম তুমি ঘুমাইতেছ আমরাও তো ঘুমাই তুমিও আজকে বাজারে যাও আমিও বাজারে যাই তুমিও বিমানে দৌড়াও আমিও বিমানে দৌড়াই তুমি বিদেশ দৌড়াও আমিও বিদেশ দৌড়াই ওরে নবীর উন্মতের দল যদিও টাকা পয়সার মান তোমার বেশি আমার কম কারণ আমরা টুপিওয়ালারা ইমামতি করি পাঁচ হাজার বেতন ছয় মাস বাকি মোয়াজিনি করি তিন হাজার টাকা বেতন নয় মাস বাকি তুমি সরকারি বেসরকারি সার্টিফিকেট দিয়া চাকরি করো বিশ হাজার টাকা বেতন পাও সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তোমার ডিউটি অত সেই বিশ হাজার টাকাও তোমরা হালাল করে খাইলা না কারণ সরকারের ডিউটি আটটা থেকে তুমি গেলা এগারোটায় তিন ঘন্টা যে চুরি করে গেলা এই তিন ঘন্টার বেতন খাওয়া তোমার জন্য হারাম বিশ হাজার খাইলা হারাম ভাবে আবার টেবিলের নিচে হাতটা বাড়াইয়া গরিবের পেটে লাথি মেরে হাতিয়ার নামে খাইলা তিরিশ পঞ্চাশ হাজার টাকা পাইয়াও তোমার মাথা গরম বিবির সাথে মিল নাই ছেলে মেয়ে নিয়ে ঝগড়া মামলা হামলা আল্লাহর ভয় ওরে নবীর উম্মাদ আবার সরকারের টাকা খায়া সরকারের গালি দাও বেতন যদি না বাড়াও গদির মধ্যে আগুন জ্বালায় দিব অথচ ইমাম মুয়াজ্জিনের বেতন কম বাকি তারপর কোনো আন্দোলন নাই কোনো গালাগালি নাই কোনো বর্দোয়া নাই মাঝে মাঝে বলে সেক্রেটারি সাহেব বেতন কেন দেন না সেক্রেটারি সাহেব বলে হুজুর গো টাকা লাগান এরপরও কিছুই বলে না কত রিক্সাওয়ালা ইমামরে ধমক দেয় কত বেনামাজি ইমামরে গালাগালি করে হুজুর নামাজে দেখলাম না কই গেছিলেন তাড়াতাড়ি জবাব দেন এরপরও ইমাম মনে কষ্ট নিয়ে দোয়া করে না বরং যখন দোয়ার জন্য হাত উঠায় দিনটারে খুইলা মন ভরে দোয়া করে অন্য এলাকায় শান্তি দাও কবরওয়ালাদের কবরের আজাব মাফ করে দাও যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে বরকত বাড়ায় দাও অসুস্থ রুগীর সুস্থ বানাও এত গালি শোনার পর অল্প বেতন বাকি রাখার পর ইমাম সাহ গালি তো দিলই না বরত করলো না বরং তেল খুলে দোয়া করলো এরপরে একদল শয়তান বেদ দেখা যায় টুপিওয়ালা দেখতে পারে না ওরে নবীর উন্মতির দল আজকে কৌমি মাদ্রাসায় পড়েছি কোন চাকরি নাই সার্টিফিকেট নাই বাংলাদেশের বর্তমান সরকার বাহাদুর চায় আঙ্গ কৌমি মাদ্রাসার সার্টিফিকেট সরকারি ভাবে মূল্যায়ন করবে স্বীকৃতি দিবে আমরা বলেছি আমাদের মুরব্বী ওলামায়কের আমরাও বলেছেন আমাদের কৌমি মাদ্রাসার সার্টিফিকেট কে যদি আপনারা সরকারি মান দিতে চান দেওবান মাদ্রাসায় ভারত সরকার যেমন দিল ওইভাবে দিবেন বলে কেমন দিয়েছে বলে না হবে না আমরা চাই তোমাদের কানে ধরে উঠাবো আর বসাবো চল্লিশ বছর চল্লিশ বছর পরে আমরা চল্লিশ বছর ধরে এইভাবে চলে আসি কোনদিন আমাদের কোনো টেনশনও ছিল না আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন কোনদিন এমপি সাহকে বলি নাই চেয়ারম্যান মেম্বার কমিশনারের বলি নাই চাকরি দাও চাকরি দাও গোমোল্লাদের চাকরি দাও আল্লাহ যেইভাবে চালাইছেন আমরা চলে আসছি দরকার হয় আরো এক হাজার বছর আমরা এইভাবেই চলব তারপরও কোন দুনিয়াদারের পায়ের নিচে মাথা নত করব না কারণ তোমরা বলো কম মাদ্রাসায় পড়লে কি হবে বলে কি হবে বলে চাকরি পাওয়া যাবে না আল্লাহর কসম উল্টা কেন বুঝো আমরা তো চাকরি পাওয়ার আশায় পড়ি নাই আমরা কেন পড়েছি আমরা পড়েছি আল্লাহর গোলামির জন্য এখনো আল্লাহর গোলামি করতেছি আমরা আল্লাহর গোলামির পেছনে দৌড়াই দুনিয়ার সম্মান টাকা পয়সা আমাদের পেছনে পেছনে দৌড়াই ওরে নবীর উন্মতির দল কেন আমরা তো বলি না চাকরি দাও কারণ আমগো এমপির চেয়ার দখলের শখ নাই আমগো মন্ত্রীর চেয়ার দখল করবে হীন স্বার্থ নাই আমরা বঙ্গভবন দখল করব না নাই শখ আমাদের নাই তাহলে আমাকে এত টেনশন কেন অথচ আমার এই সোনার দেশে লক্ষ লক্ষ লক্ষ যুবক সার্টিফিকেট নিয়ে বটগাছ তলা বয়ে বয়ে কান্না করে চাকুরি নাই মায়ও গালি দেয় বাবাও গালি দেয় এত কষ্ট করে লেখাপড়া শিখাইলাম দিলাম বাড়ি ঘর বিক্রি করলাম এরপর ঘুষের টাকা দিলাম তারপর চাকরি কেন হলো না আমার ঘরে তোর খানা নাই যুবক চোখের পানি ফেলে সার্টিফিকেট নিয়ে বটগাছ তলা কান্না করে আর সুযোগ পাইলে ইপ্রিজিং করে ওরে আল্লাহর গোলামের দল মায়ার নজরে বলছি হিংসার নজরে বলি না আজকে আমার লক্ষ লক্ষ যুবক বেকার এদের চাকরির চিন্তা কেন আসে না আমার দেশের যুবক বেকারদের চাকরির ব্যবস্থা করে দাও আমগো টেনশন নাই আমার যুবকরা যদি চাকরি পেয়ে যায় ইফটিজিং করার সময় তাদের হবে না ঠিক কিনা বলে এই চিল্লানি না তোমরা চিল্লাইবে আমগো দিয়ে বলাও কেন ও যুবক এ দাবি না তোমাদের দাবি তোমরা সার্টিফিকেট নিয়ে চাকরির আশায় পড়েছ আজকে তুমি চাকরি পাও না কেন দাবি জানাও না হুজুরদের টেনশন বন্ধ করো অঙ্গ লক্ষ যুবকের চাকরির সংস্থানের ব্যবস্থা করো এই চিল্লাবি তো তোমরা দিবা কে ঠিক না ফাও ফাইয়া সব ভুলে গেছে ভাইরা আমার বলে তোমাদের সিলেবাস মাদ্রাসার লেখাপড়ার সিলেবাস সংশোধন করো তোমাদের কৌমি মাদ্রাসায় বাংলা নাই ইংরেজি নাই আল্লাহর শকর প্রত্যেকটা মাদ্রাসা এখন ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি অঙ্ক আছে না আছে বাংলা কতটুকু আছে আমাদের এই জমিনে চলার জন্য যা প্রয়োজন ততটুকু আছে বেশি দরকার না এখন আমাদের দাবি হলো স্কুল কলেজ ভার্সিটিতে সব আছে কোরআন নাই ওই জায়গায়ও কোরআনের ক্লাস বাধ্যতামূলক করে দাও ভাইরা আমার অনুরোধ করে বলছি রে মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই তোমার দিলের ভিতরে গুণা করার যতটুকু আগ্রহ আছে আমার দিলে তার থেকে বেশি আগ্রহ কারণ তোমার দরজা খোলা আর আমার দরজায় রসুলের আদর্শের তালা লাগানো ওরে নবীর উম্মত টুপি মাথায় দিয়া মাথা গরম হয় না দাড়ির কারণে সম্মান কমে নাই হে দায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ ও যুবক আমি একবারও বলছি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও একবারও বলছি না বরং আমি বলবো তুমি তোমার লাইনের যুবকের মতো দাড়িওয়ালা নামাজি হয়ে যাও নামাজ পড়ো দাড়িটা লম্বা করো নবীর আদর্শের সুন্নতের আমল করো শুধু সুন্নতরে জবাই করে আশে কাশে চিল্লায়ও না আজকে তুমি আশের দাবি করো আর নবীরে কত বেইমানরা সন্ত্রাসী বলে গালি দেয় আসলে তুমি দুই নাম্বার আশেক যদি আমলওয়ালা সুন্নতওয়ালা টুপিওয়ালা দাড়ি তাহলে এই বাংলার জমিনে সকল অপরাধীদের ফাঁসির আগে আমার নবীর দুশ্মন নাস্তিকের ফাঁসি আগে হয়ে যাইত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আমল করে তুমি সামনে আগাও চার জিনিস এই নাক আমলে লাগবে চার জিনিস নিয়ে আমল পারফেক্ট যদি করো ভয় থাকো ভয় যদি তিনটা কাজ করো তাহলে তোমার এই সুন্দর আমল বরবাদ হয়ে যাবে তিন কারণে নেক আমলের ফলাফল বরবাদ হয়ে যায় এরে নবীর উন্মতির দল অনুরোধ করে বলছি নবীর উন্মত নেক আমল তিনটা অন্যায়ের কারণে বাদ হয়ে যায় ফলাফল বাতিল হয়ে যায় এক নাম্বারে শিরিকের গুনার দ্বারা ন্যাক আমলের ফলাফল বাতিল হয়ে যায় আল্লাহ কোরআনে বলেন লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাশ ওয়ালা তাকুনান্না মিনাশ খাসিরিন যদি শিরিক করো আমল বরবাদ হয়ে যাবে লম্বা আলোচনা দুই নাম্বার অন্যায় করলে ন্যাক আমলের ফলাফল বাতিল সেটা হলো রসুলের সাথে বেয়াদুবি কার সাথে রসুলের সাথে বেয়াদুবি এই বিষয়ে আলোচনা লম্বা আল্লাহ আমাদের সবাইকে নেক আমল সঠিকভাবে করার তৌফিক দান করুন আমিন বললে হবে না খাটি তৌবা করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে রাজি আছি তো জীবনে আর পাঁচ অক্ত নামাজ ছাড়বো দাড়িটা কাটবো যদি দিল ভালো থাকে মুনাফিকি না থাকে আল্লাহকে পুরাপুরি হাত উঠায় দেখায় দাও ও দায়ের মালিক সবার হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ নবীর আশেক দাড়িওয়ালা নামাজি বানায় দেন আল্লাহ কামাই রুজিতে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ চার জিনিস করে তৌফিক দান করেন আয় আল্লাহ কামাই রুজিতে বরকত বাড়ায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায় দেন বলেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتي اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك আয় আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় আমরা হাজির হয়ে গেছি রে আল্লাহ কুদরতের নজর দিয়া দেখে আপনার কত খাস গোলাম ওলামায়ে কেরাম হাত তুলেছেন কত আমার কলিজার টুকরা যুবক ভাইরা হাত তুলেছেন ছোট ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্ররা হাত তুলেছে মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরাও যেন হাত তুলেছে আয় আল্লাহ কারণে আপনি আমাদের ফিরা দিয়েন রে মালিক আয় আল্লাহ আপনার মতো গুণাগার কেউ নাই আপনার মতো দয়াময় মালি কেউ নাই গুনার দিকে তাকা বেজার হয়ে না রে আল্লাহ সকলের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ যুবকদের মেহনত মাহফিল কবুল করে নেয় খানা নাই ঘুম নাই এই কোরআনের বাগান সাজাবার জন্য আয় আল্লাহ আমার যুবক এলাকাবাসী প্রশাসনিক ভাবে যারা সহযোগিতা করেছে জনপ্রতিনিধি আয় আল্লাহ কোরআনের মহাব্বতে দিনের ওসিলায় মাহফিল তাদের নাজাতের ওসিলা বানায় দান এলাকার ঘরে ঘরে মাহফিলের কারণে হেদায়তের বাড়তি জ্বালায় দান সুন্নতির আমল জারি করে বেশি বানায় দেন ছেলে সন্তানগুলো দিনদার নেককার বানায় দেন ও দয়ার মালিক আয় আল্লাহ হাদিসের নূর দিয়া সিনাটারে ভরপুর করে সমস্ত মসজিদ গুলো কবুল করে নেন সমস্ত দিনই মাদ্রাসা গুলো কবুল করে নেন আল্লাহ আল্লাহ সকলের মনের ন্যাক গুলো পূরণ করে দেন আয় আল্লাহ যারা ব্যবসা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন লেখাপড়ায় সফলতা দান করেন অল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন অল্লাহ ইসলাম দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে করুন করেন অল্লাহ আয় আল্লাহ তাআলা জনপ্রতিনিধি প্রশাসনিক ভাবে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত তাদের দ্বীনের মহব্বত আলা বানায় দেন আয় আল্লাহ রোজা মুবারক জিয়ারতের তৌফিক দান করেন ঘুমের ঘরেও যদি হয় মায়ার নবীর সাথে মোলাকাত করে দেন জীবনে নবীরে পাইলাম না বড় এতিমের ভেসে ঘুরি নবীরে দেখতে পারি না টুপি মাথায় দিয়েছি নবীর আদর্শের দাঁড়িয়ে লম্বা জামা কত দুনিয়াদারেরা নবীর এই সুন্নত কে তিরস্কার করে মোল্লা বলে গালি দেয় টুপিওয়ালা বলে গালি দেয় আয় আল্লাহ তারপরও টুপি ফালাই নাই নবীর আদর্শের দাড়ি ফালাই নাই সুন্নত ফালাই নাই ওরে মাওলা ওই নবীর সুন্নতের বরকতে সকলের দোয়া মোনাজাত কবুল করেন আল্লাহ আয় আল্লাহ সকলের দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন আয় আল্লাহ সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিমুক্ত জমিন বানায় মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ পেরেশান ওয়ালার পেরেশানি শুরু করে দেন আল্লাহ ও দায়ার মালিক মোনাজাতের পর সবাই যার যার গন্তব্যে চলে যাবে ও আল্লাহ কত সময় ধরে আপনার বান্দারা কত দূর থেকে এখানে আসে দাঁড়ায় আছে বসার জায়গা পায় নাই রে মালি দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথা শুনছে রে আল্লাহ দেওয়ার মতো কিছু নাই আপনার দরবারে তো কোনোটারই অভাব নাই আপনি তো জানেন এরা কোনো টাকার লোভে আসে না খানার লোভে নবীজির সবাইকে আপনি কবুল করে নেন একটা যুবকের আপনি হেদায়তের আলো সারা ফিরা দিয়েন সাদা দাড়িওয়ালাদের আমিন কি কবুল করবেন না রে আল্লাহ ওলামাই আমিন কবুল করবেন না রে সকলের মোনাজাত নবীজির শিলায় কবুল করে আল্লাহ সবাই বাড়ি চলে যাবে মোনাজাতের পর কেউ গিয়া দেখবে মা অপেক্ষা ঘুমায় না এখন মা অপেক্ষমান আল্লাহর একদল বান্দা আপনার মস্তিষে আছে যাদের মা নাই যাদের বাবা নাই অন্ধকার কবরে দোয়ার অপেক্ষায় ও সন্তান ওই মা বাবার চেহারাটা কি মনে পড়ে না মা বাবার জন্য কি দিলে মায়া নাই ওরে সন্তান ওই মা বাবার কবরে বৃষ্টির পানি যায় ফিরাবার কেউ নাই ওরে সন্তান তুমি আজকে ঠান্ডার ভিতরে ল্যাব গায়ে দিয়ে আরামে ঘুমাও মা বাবার কবরে বালিশ নাই বিছানা নাই ও সন্তান ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারো না ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখে নে ময়দানে কে মা হারা এতিমের মতো হাত তুলেছে কে যেন বাবা হারা এতি কে যেন ভাই বোন সন্তান হারা বড় আশা হয় আয় আল্লাহ গুনার কারণে দিলটা শক্ত চোখে পানি নাই আল্লাহ কোরআনের এই পানি দান করেন আল্লাহ আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আয় আল্লাহ ময়দানে কত শিশু বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে মা হারায় তিন বাবা হারায় তিন মাদ্রাসায় ছোট ছোট ছেলেরা কোরআন পরে হাদিস পরে রাতের বেলা ঘুমায় মাঝে মাঝে গিয়া খবর নিয়ে দেখি বাচ্চারা কি হালাতে আছে শীতের ভিতরে দেখি সব ছেলেরা মশারি টানায় ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমার মাদ্রাসার ওই ঘুমের শাড়িরা কর্নারে দেখি দুইটা ছোট্ট বাচ্চা পাতলা কাঁথা গায়ে দিয়ে ঘুমানো মশারিও নাই বললাম এরা কারা এদের কি মশারি নাই একটা ল্যাপ নাই হুজুরেরা বলে ওরা দুই ভাই বড় এতি ওদের দেওয়ার মতো কেউ নাই একটা ভালো কাপড় নাই একটা শীতের পোশাক নাই ওরে দয়ার মালিক ওই এতিমেরাও তো তোমার দরবারের দিয়ে তাকানোরে মালিক আয় আল্লাহ তালা এতিমদের দিকে তাকাইয়াও কি মায়ার নজর পড়বে না রে আল্লাহ মেহরবানি করে সব কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ যারা অসুস্থ মেহরবানি করে সুস্থতা দান করেন অনেকেই দোয়া চেয়েছেন অনেকের ঘরে বাইরে অসুস্থ হসপিটালে রুগী দয়ার নজরে আপনি সুস্থতা দান করেন আয় আল্লাহ বেশি বেশি না কামলের তৌফিক দান করে দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন দীর্ঘ খায়াত দান করে দেন চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন ও দয়ার মালিক কাউকে খালি ফিরায় দেন না রে আল্লাহ আয় আল্লাহ নজরে সবাইকে কবুল করে নেন নবীজির শিলায় দোয়া মোনাজাত কবুল করেন আল্লাহ আয় আল্লাহ বেশি বেশি না কামল করার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা ইমান আমল মজবুত করে দেন ইসলামের ব্যানার টানায়া ইসলামের লেবাস করে যারা ধোকা দেয় তাদের হেদায়াত দান করে আমাদের ইমান আমল হেফাজত করেন বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে নল্ল আয় আল্লাহ ইমান আমলের শক্তি বাড়ায় দেন আয় আল্লাহ তালা নবীজির সুন্নতের আশেক আমলওয়ালা বানায় দেন অল্ল আয় আল্লাহ বেশি বেশি ন্যাক আমল করার তৌফিক দান করেন গুনাহের থেকে জবান হেফাজত করার তৌফিক দান করেন আয় আল্লাহ সমস্ত অঙ্গ গুনার থেকে বাঁচাবার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ এলাকার সবাইকে আপনি দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ তালা যারা দিন বুঝে না বুঝার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ আমার মুসলিম কত নারী কত ভাই বোন দুনিয়ার বিভিন্ন অঞ্চলে বেদিনদের হাতে মার খায় নিজের চোখে দেখলাম বাম্বারমার মুসলমানের কি অবস্থা আল্লাহ কত কষ্ট আল্লাহ আপনার কি একটু মায়া হয় না মায়ের সামনে সন্তানটারে জবাই করে দেয় সন্তানের সামনে মা বাবারে জবাই করে ছোট ছোট শিশু বাচ্চা মাটিতে গড়ায় গড়ায় মা মা বলে কাকা করে রে বালি আমাদের কেউ নাই আপনি ছাড়া কেউ নাই আমাদের নিজেদের ভুলের কারণে আমরা এই শাস্তি পাই আল্লাহ ভুল তো করেছি দয়া করে ক্ষমা করে দেয় বেদিনদের হাতে যেন আর আমরা লাঞ্ছিত না হই রে আল্লাহ বেদিনের হাতে যেন আমরা অপদস্ত না হই রে আল্লাহ দুনিয়ার মুসলমান নর নারী সবাইকে হেফাজত করেন যারা ইসলাম বুঝে না তাদেরকে ইসলাম বুঝে ইসলামে ঢুকার তৌফিক দান করেন আল্লাহ সমস্ত আল্লাহওয়ালা খাঁটি যারা তাদের কবুল করে নেন আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়াবার তৌফিক দান করেন আল্লাহওয়ালাদের সানে মুরব্বীদের সানে আমাদের মন্তব্য জিব্বা হেফাজত করার তৌফিক দান করেন আমাদের পরস্পরে হিংসা দূর করে সবার সাথে মিল মোহাব্বত পয়দা করে দেন সুবহান ময়দানে যার হাত পছন্দ হয় তার উসিলায় সকলকে ক্ষমা করে দেন দয়ার নজরে আপনি ও মাফ করে দেন এলেম নাই আমল নাই রে মালিক আপনার দয়ার নজরেই তো সম্মানের চেয়ারে বসছি রে আল্লাহ গুনাহের কারণে আপনি বেজার হইয়েন না রে আল্লাহ নবীজির শিলায় নেয়ামত আপনি দায়মি করে দেন আল্লাহ নেয়ামত আরো বাড়ায় দেন আল্লাহ হাসি দিন হেফাজত করেন মাদ্রাসার খেদমত করি কবুল করেন আল্লাহ বিশাল ঋণের বোঝা মাথায় মাদ্রাসার জন্য আপনি ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আগামী বারো ডিসেম্বর মাদ্রাসার মাহফিল কবুল করেন আল্লাহ অনেক অর্থের প্রয়োজন গাইবি খাজানার থেকে আপনি অর্থের যা দরকার প্রয়োজন মিটায় দেন আল্লাহ আয় আল্লাহ ভরপুর কামিয়াবি দান করে দেন আল্লাহ সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين آمين برحمتك يا أرحم الراحمين